নাজুক বিভিন্ন ধরনের সমস্যা এবং প্রতিকূলতা প্রতিনিয়ত আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে আলী ইবলিস শয়তান সবসময় লেগেই আছে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হওয়া যায় নিজেও যেন ক্ষতিগ্রস্ত আমরা না হই আর অপরকেও যেন ক্ষতিগ্রস্ত না করি সেসব বিষয়ে আমাদের সবসময় সজাগ থাকা দরকার একজন মানুষের একটা কথায় বা একটা আচরণে দেখা যায় একটা মারাত্মক ক্ষতি হয়ে যায় কিন্তু সেই ক্ষতির দায়ভার সে দুনিয়াতেও বহন করে এবং পরকালেও তাকে বহন করতে হয় মানুষ যখন এগুলি করে তখন সে বুঝতে পারে না কিন্তু পরবর্তীতে আফসোস করে কিন্তু কাজ হয় না একটা ছেলে পরীক্ষা ফেল করলো তো তার পিতা মাতা তাকে সান্ত্বনা দিল বলে ঠিক আছে বাবা পরীক্ষা ফেল হয়েছে পরে আবার পড়ালেখা করো পাশ হয়ে যাবে তো ফেল আর পাশ এটাই তো ছাত্রের জন্য দুইটা অতপ্রত জিনিস ফেল করতেই পারে আমার ছেলে ফেল করবে না আপনার ছেলে ফেল করবে না অমুকেরটা ফেল করবে না কেউ তো কেউ ফেল তো করতে হবে ফেলই যদি না করবে তো পাশের কি মূল্য সবাই যদি পাশ করে তো ফেলে তো সবাই যদি পাশ করে তাহলে তো পাশের কোনো মূল্য থাকতো কেউ ফেল করছে দেখেই তো পাশ করাওয়ার একটা মূল্যায়ন আছে তো এখন পিতামাতা সহজে বিষয়টা মেনে নিল কিন্তু পাড়া প্রতিবেশী উস্কানিমূলক বক্তব্য দিতে লাগল ও তোমার ছেলেটাকে তোমার স্ত্রী নষ্ট করলো ওর মাই ওই ছেলেটার মাথা খেয়ে গেছে মার স্পর্ধাতেই ছেলেটা ধ্বংস আরে মিয়া সাহেব আপনি তো জানেন না আপনি তো বাড়িতে থাকেন আপনার স্ত্রী এ তো লোক ভালো না তো আপনার স্ত্রীর কারণে আপনার ছেলেটা খারাপ হয়েছে এইভাবে পাঁচজন উস্কানিমূলক বলতে বলতে লোকটা রেগে গেল রেগে যায় এবার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলো স্ত্রীকে মারধর করলো মারধর করার দৃশ্য দেখে ছেলে আত্মহত্যা করল যে আমার কারণে আমি আমার মা মায়ের খাবে তা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই যে ছেলেটা যে আত্মহত্যা করল এটার দায়ী কে কে দায়ী হবে এরকম একটি ঘটনা আমরা একবার লালমনিরহাট গিয়ে জানতে পারলাম এক দিনী ভাই এসে খুব কান্না করতেছিলেন বলছে আমার জন্য একটু দোয়া করবেন আর আমার বোনের জন্য দোয়া করবেন কি হয়েছে আপনার বোনের আর আপনার কি হয়েছে বলছে আমার বোন মাদ্রাসায় পড়তো ফাদেল ক্লাসে ফাদেল মানে ডিগ্রি সমমান আলেম বা ফাদেল আলেম বা ফাদেলে পড়াশোনা করত তো ওই বান্ধবীর মোবাইলে কথা বলেছিল তো ওই জন্য আমি ওকে ডাং দিয়েছিলাম ডাং মানে হলো মার দেওয়া তো কি দিয়ে ডাং দিয়েছিলেন তো বলছে বাঁশের লাঠি দিয়ে ওকে ডাং দিয়েছিলাম পরে আমার বোন কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে তাহলে তোমার বোন ফাজেলে পড়ে মাদ্রাসায় ডিগ্রি সমমানের তো এই বোন যে ওই মোবাইলে কথা বলেছে বান্ধবীর মোবাইলে তো বান্ধবীর মোবাইলে কথা বলেছে কারোর সাথে কার সাথে কথা বলেছে হয়তো অন্য আরেক বান্ধবীর সাথে কথা বলেছে আর বান্ধবীর সাথে যদি না বলে কমস কম বন্ধুর সাথেই বলেছে মনে করো বন্ধুর সাথেই বলেছে সে হয়তোবা সে একটা অন্যায় কাজ করেছে এই জন্য আদেলে পড়ায় এই বনটাকে ডাং দিতে হবে বাঁশের লাঠি দিয়ে এ হাদিস তুমি কোথায় পেয়েছ কাজে একজন আলেম সাহেবের বক্তৃতায় শুনেছিলাম যে রসুল্লাহ সাল্লামের স্ত্রীকে তার শ্বশুর ঘুষি মারছিলেন মানুষের সামনে এমন ঘুষি মারছে যে ঘুষি মেরে চোখে পানি বেরিয়েছে হাজার হাজার মানুষের সামনে ঘুষি মারছে তো বিবাহিতা মেয়েকেও ঘুষি মারা যায় বা শাসন করতে হবে এগুলি বক্তব্য শুনছি তো যারা শাসন করতে জানেন এরা কাপুরুষ এরা দায়ুস এদের জন্য জান্নাত হারাম ঠিক আছে তোমার বোন মোবাইল দিয়ে অপর ছেলের সাথে গল্প করবে আর তুমি তাকে শাসন করো না তুমি একজন কাপুরুষ তা আমি বীর পুরুষের পরিচয় দিয়েছি দেওয়ার পরে এখন আমার বোনটা আত্মহত্যা করছে এখন আমি বুঝতেছি যে রসুল্লাহ সাল্লামের স্ত্রী মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহার সবর ধৈর্য ধারণ ক্ষমতা এবং তার ইমান একাগ্রতা আমাদের মানুষের আমাদের দেশের মানুষের তার রায়ের দানা পরিমাণও নাই আছে কি না তাহলে ওই জিনিসটা কি এখানে প্রয়োগ করা প্রযোজ্য কতটুকু প্রযোজ্য আর কতটুকু প্রযোজ্য নয় রসুল্লাহামের ধৈর্য রসুল্লাহামের সাহাবিদের ধৈর্য রসুল্লাহামের স্ত্রীদের ধৈর্য তাহলে তাদের যেই হ্যাঁ সাল্লামের তো অনুসরণ করতে হবে কথা ঠিক আছে কিন্তু সাল্লামের যে কোয়ালিটি যে স্টেজ সেই স্টেজ পর্যন্ত আমরা যেতে পারি আমাদের তো যাওয়ার কায়দা নেই কাজেই কথাটা বলতেও হবে বুঝে শুনে আবার বুঝতেও হবে শুনতেও হবে বুঝে তারপরে আমলও করতে হবে সেইভাবে বলতেছিলাম যে একজন মানুষের একটা কথায় বা একজন মানুষের একটা কটু বাক্যে একজন লোক বিরক্ত হয়ে সে যদি আত্মহত্যা করে আল্লাহ যদি আমাকে আপনাকে ধরেন যে তোমার এই কথার কারণে এই লোকটাই ক্ষতিগ্রস্ত হলো তুমি তো কথাটা এইভাবে না বলে ওইভাবে বললেও পারতে তখন আমার উপায় কি হবে একটা লোক দিন শিখতে এসেছে হয়তোবা তার উসলুবের ভুলের কারণে সে হয়তো কর্কশ ভাষা আমার সাথে প্রয়োগ করে ফেলতেছে অথবা তার আচরণগত কোন ত্রুটি পরিলক্ষিত হচ্ছে এবার আমি কি করলাম আমি নেগেটিভ তার সাথে আচরণ করে দিলাম সে দিন থেকে আরো কি হয়ে গেল দূরে সরে গেল এর ড্রাইভারকে নিবে আমাকে নিতে হবে এই জন্য আমাদের প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা এগুলি আমাদেরকে মেপে মেপে জেনে বুঝে করতে হবে দুনিয়ার সকল ক্ষেত্রে আর দাওয়াতি ক্ষেত্রে বিশেষভাবে সেই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আমরা গত জমায় জেনেছি যিনি দাওয়াত দিচ্ছেন তিনি হলেন ডাক্তার আর যিনি দাওয়াত গ্রহণ করছেন তিনি একজন রুগী সে তো রুগী অসুস্থ সে তো ইন্টারনাল তার প্রবলেম মানসিক রোগ ইমানি রোগ তার আকিদার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে আল্লাহ পাক বলছেন ফি কুলু বিহিম মারাদন ফাজাদাহমুল্লাহ মারাদা তাদের অন্তরের ভিতরে রোগ আর এই অন্তরের রোগ নিরাময় করার জন্য শিফা উল্লিমাফি সুদূর হল কোরআন একজন দায়ী তার অনেকগুলি গুণাবলী লাগবে তার প্রথম গুণাবলীটাই হবে এখলাস প্রথম গুণ যেটা হবে সেটা হল এখলাস এখলাসটা সবার আগে লাগবে এই জন্য ইমাম বুখারি রেহেমাহুল্লাহ সহি বুখারিতে সহি বুখারি সংকলন করছেন প্রথমে যে অধ্যায় নিয়ে এসেছেন সেই অধ্যায়ের নাম হল বাবু কাইফাকানা বদিল ওয়াহিয়ে ইলান নবী সাল্লাম নবিসাল্লামের কাছে ওহির সূচনা কিভাবে হয়েছিল ওহিটা নাজিল হওয়ার সূচনাকাল ওহিটা নাজিল কিভাবে শুরু হয়েছে ওহির সূচনা এই অধ্যায় ইমাম বুখারি রাহেমল্লা চয়ন করবে চয়ন করার পরেই তারপরে একটা হাদিস আনলেন প্রথম ওহি সম্পর্কে প্রথম কোন হাদিস তিনি আনলেন প্রথম হাদিসটাই তিনি বলতেছেন ইন্নামাল আমাল কাজের ফলাফল নির্ভরশীল নিয়তের উপর কাজের ফলাফল নির্ভরশীল নিয়তের উপর নিয়ত ভালো থাকলে সেই কাজ ভালো বলে গণ্য হবে আর নিয়ত খারাপ হলে সেই কাজ খারাপ বলে গণ্য হবে একটা উদাহরণ দেওয়া হয়ে থাকে যেটা মসজিদের সামনে একটা লোক একটা খুঁটি গেড়ে রাখছে মসজিদের সামনে খুঁটি গেড়ে রাখছে কেন গেড়ে রাখছে খুঁটি তো এখানে একটা খুঁটি থাকলে জুমার দিন মানুষ হাটে যায় গরু নিয়ে ছাগল নিয়ে আর ওই মসজিদের সামনে দিয়ে রাস্তা হঠাৎ করে জুমার টাইম হয়ে যায় যেতে যেতে গরু মাথার জায়গা পায় না গরুটা ওই খুঁটির সাথে বেঁধে রেখে এখানে সালাত আদায় করে আবার সে হাটের পথে রওনা দেয় অনেকে বাইসাইকেল নিয়ে চলে সাইকেলটা রাখার জায়গা পায় না তো ওই খুঁটিটার সাথে সাইকেলটা আটকায় রেখে চলে গেল একটা লোক মসজিদের সামনে একটা খুঁটি গাড়ি রাখলো যাতে মানুষ গরু হাটে যাওয়ার পথে গরু নিয়ে যাওয়ার সময় গরুটাকে বেঁধে সালাদটা আদায় করতে পারে আর একজন লোক খুঁটিটা উপরায় ফেলে দিল বলে মসজিদের সামনে খুঁটি গেড়ে রাখছে কে এই রাতের বেলায় অন্ধকারে চোখে কম দেখে বয়স্ক মুরব্বী মুসল্লি এরা এসে হঠাৎ করে খুঁটির সাথে ধাক্কা খেয়ে ব্যথা পাবে তাহলে একজন খুঁটিটা গাড়লো আর একজন উপরায় ফেলল কাজ কিন্তু দুইজনের দুইটা একজন খুঁটিটা পুঁতে রেখেছে আর একজন খুঁটিটা উপরায় ফেলেছে দুইজনের কাজ সম্পূর্ণ বিপরীত মুখী কিন্তু দুইজনই নেকি কামাই করল কেন নেকি কামাই করলো একজন মুসল্লির গরু ছাগল বেঁধে মসজিদে সালাত আদায় করে যাতে হাটে যেতে পারে আর একজন দেখলো যে মুসল্লির কষ্ট হবে কষ্ট লাঘব করার জন্য তুলে দিল আল্লাহ পাক বলছেন অমা উমিরু ইল্লাহ মখলে সিন আলাহদ্দিন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা শুধু তাদের আল্লাহর ইবাদত করবে মুখলেসিন খালেস নিয়তে আল্লাহর জন্য দিনকে খালেস করণার্থে তারা আল্লাহর ইবাদত করবে আল্লাহর এবাদতের মধ্যে দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া বা দুনিয়াবি কোনো স্বার্থ তার মধ্যে থাকবে না এখন প্রশ্ন হলো যে তাহলে দিনের কাজ করে কিছু দুনিয়াবি ফায়দা যদি পাওয়া যায় তাহলে কি সেটা নেওয়া যাবে না জি হ্যাঁ যাবে দলিল দলিল হলো আল্লাহ বলছে ওলা তানসা নাসিবাকা ওলা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া মিনাদ দুনিয়া ওলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ও আহসিন কামা আহসান আল্লাহ ইলাইকুম আল্লাহ বলছেন যে পরকালের সন্তুষ্টি অর্জন করো আর দুনিয়ার যে অংশটুকু যেটুকু ন্যূনতম লাগে প্রয়োজন সেটুকু ভুলো না সেটুকু গ্রহণ করো তাহলে দুনিয়াবি কিছু অংশ গ্রহণ করো আর পরকালটাকে লক্ষ্য দিয়ে বানো এটা লোক গরু কেনে দুধ খাওয়ার জন্য গাভী গাভী কেনে দুধ পান করার জন্য নাকি লাদা সোনা দিয়ে সে জৈবিক সার হবে এই সারের জন্য কেনে লাদা সোনার আশায় গরু কেনে না গরু কেনে দুধের আশায় এবার গরু মূল উদ্দেশ্য হল দুধ পান করা দুধ পান করার পাশাপাশি যে লাদার সোনা পাওয়া যায় এই লাদার সোনা এটা জমা করলে ওটা দিয়ে বায়োগ্যাস বানানো যায় ওটা দিয়ে সার তৈরি করা যায় তাহলে লাদার চনাটা থাকে বনাস স্বরূপ এটা তার সাথে এসে যায় একটা লোক মসজিদের জানালা মসজিদের দিকে একটা জানালা রাখলো সকালবেলা ফজরের আজান শুনে যাতে তার ঘুমটা ভাঙে বাতাস আসা কিন্তু বন্ধ হবে না বাতাস আসবে ওই জানালা দিয়ে কিন্তু উদ্দেশ্য হল যে মসজিদের মাইকের আজান যেন এই জানালা দিয়ে আমার কানে পৌঁছে যায় আর আমার যেন সকালে আজান শুনে ঘুমটা ভাঙে যে লোকটা বাতাস খাওয়ার জন্য জানালাটা রাখলো সে লোক শুধু বাতাসই খাবে তার কোনো নেকি নেই আর যে লোক আজান শোনার জন্য জানালা রাখলো সে আজান শোনার নেকিও পেল আর বাতাসটা হলো তার বোনাস দুনিয়া বলছিলাম যে এখলাসের কথা তাই ইমাম বুখারি রাহেমাহুল্লাহ বলছেন ইন্নামাল আমালু হাদিস এনেছেন ইন্নামাল আমালু বিনিয়াত ইন্না হরপে মুসাবাবিল ফেল আর মা হল মায়ে কাফা আরবি ব্যাকরণে হরপে মুসাবাবিল ফেলের সাথে মায়ে কাফা আসলে তখন ইউফিদুল হাসান কেবলমাত্র অর্থ হয় শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষের কাজের ফলাফল নির্ভরশীল তার নিয়তের উপর হিজরা হিজরাতুহু লিল্লাহে ওয়ালে রাসুলিহি তুহু ইলাল্লাহে ওয়া রসুলিহি যার হিজরত হবে আল্লাহর জন্য এবং তার রাসুলের জন্য অর্থাৎ আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টির জন্য যারা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করলেন তারা আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেল আল্লাহ এবং তার রাসুল সালাম সন্তুষ্ট হলেন তার হিজরতকে কেন্দ্র করে ওমান কায়নাত হিজরা তুহুলি দুনিয়া আর যার হিজরতটা হল দুনিয়া পাওয়ার জন্য ইউসি বুহা যে দুনিয়া তার হাসিল হবে আও ইমরাতিন ইয়ানকে হুহা অথবা কোনো মহিলাকে বিয়ে করানো মানে সে যাকে ভালোবাসে সে মক্কায় ছিল হিজরত করে বাপ মার সাথে মদিনায় চলে এখন ওই লোক মক্কায় আর যাকে বিয়ে করার ইচ্ছা রাখে সে চলে গেছে মদিনায় তো সে বিয়ে করার আশায় এবার মদিনায় হিজরত করল আও ইমরাতিন ইয়ান কেহুহা ফাহিজরা তুহু ইলা মা হাজারা ইলাই তার হিজরতটা যে উদ্দেশ্যে সে হিজরত করল সেই উদ্দেশ্যে সেই দিকেই ধাবিত হয়ে গেল তাহলে উদ্দেশ্য যদি খারাপ হয় উদ্দেশ্য যদি দুনিয়া পাওয়া হয় উদ্দেশ্য যদি দুনিয়াবি কোনো বাহাবা বা বড়াই বা মাতবরী বা কোনো বরত্ব জাহের করার জন্য হয় তাহলে তার কাজকর্মগুলি সব ওইভাবেই গণ্য হয়ে যাবে ইমাম বুখারি রহমাল্লা ওহির সূচনা অধ্যায়ে এই নিয়তের হাদিস তুললেন মানে অধ্যায় হল ওহির সূচনা আর হাদিসটা শুরু করতেছে নিয়ত দিয়ে ইমাম বুখারি রাহেমল্লা বিশ্বের সমস্ত পাঠককে কিয়ামত পর্যন্ত সতর্ক জানিয়ে গেলেন এমাম বুখারি রাহেমুল্লাহ তিনি সতর্কতা জানিয়ে দিলেন হে বুখারির পাঠক তুমি সতর্ক হও বুখারি টাচ করার আগে আমার সহি বুখারি কিয়ামত পর্যন্ত পাঠকেরা পড়বে তুমি বুখারি পড়বে কি বড় আলেম জাহের করার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি বুখারি পরে থাকো তাহলে তোমার বুখারিটা পড়া ঠিক আছে আর বুখারি যদি তুমি দুনিয়া কামানোর উদ্দেশ্যে পড়ে থাকো তাহলে আমার এই বুখারি পড়ে তোমার লাভ হবে না কাজেই তুমি বুখারি পড়ার আগে ওহির জ্ঞান হাসিল করার আগে ওহির এলেম অর্জন করার আগে তোমার নিয়তটা আগে ঠিক করো নিয়ত ঠিক না করে এক কদম সামনে আগায় আল্লাহ আকবর সুবহান আল্লাহ ইমাম বুখারি রাহেমাউল্লাহ আমাদেরকে সতর্ক জানিয়ে জানায় দিয়ে গেলেন রসুল্লাহ সাল্লাম অন্য হাদিসে বলেছেন যারা দুনিয়া কামানোর জন্য দিনই এলেম অর্জন করবে সেরেফ দুনিয়া কামানোর জন্য দিনই এলেম অর্জন করবে জাহেলদের সাথে তর্ক বাহাজ করার জন্য দিনই এলেম অর্জন করবে তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না খুব জটিল ব্যাপার যখন মানুষের নিয়োগটা খালেস হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই কোনো কাজ হবে তখন পৃথিবীর কে খুশি হয়েছে আর কে বেজার হয়েছে কে পক্ষে আছে আর কে বিপক্ষে আছে কে রাজি আছে আর কে রাজি নেই এটা আর কোনো দেখার বিষয় নেই আমরা অনেক সময় দাওয়াতি কাজ করার সময় ভাই একটা কথা বলি কিছু মনে করবেন না তো ভাই একটা কথা বলি কিছু মনে করবেন না তো ভাই আপনার এই যে কাপড় টাকনা নিচে চলে গেছে ভাই হ্যাঁ, এটা তো ঠিক নয় এটা উঠে কাপড়টা কেটে ছোট করিনি ভাই হ্যাঁ, কথাটা বললাম মনে কিছু করেন নাই তো মানে তিন চারবার বারবার জিজ্ঞেস করতেছি এই লোকটা কিছু মনে করেছে কিনা মানে এ লোকটা আমাকে কিছু মনে করলে বা এ লোকটা আমার উপর নাখোশ হয়ে গেলে না জানি আমার কত ক্ষতি হয়ে গেল এই যে প্রবণতা মনোভাব এই মনোভাবটাই ত্যাগ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি হক কথা বলেছি তোমার মনে সেটা গ্রহণ করুক বা না করুক তুমি আমার উপরে খুশি হও বা বেজার হও সেটা আমার দেখার বিষয় নেই রসুল্লাহ সাল্লাম বলেন যে যারা আল্লাহর সন্তুষ্টি চায় যারা আল্লাহর সন্তুষ্টি চায় যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করে আল্লাহর সন্তুষ্টি তারা পেয়ে যায় আর যারা মানুষকে সন্তুষ্টি করার জন্য কোনো কাজ করে মানুষের সন্তুষ্টি অর্জন করা তাদের পক্ষে মোটেও সম্ভব নয় কারণ মানুষকে সন্তুষ্ট স্বয়ং আল্লাহ করতে পারেননি করতে পারেননি মানে আল্লাহ করেছেন কিন্তু মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট নয় বাপের বড় ছেলে সে আল্লাহকে দোষারোপ করতেছে আর বলতেছে যে আল্লাহ আমাকে বাপের বড় বেটা বানাইছে আর যত রকমের দায়ভার আর যত রকমের মানে বোঝা সব আমার ঘাড়ের আল্লাহ আমাকে যদি বাপের ছোট বেটা বানাতেন তাহলে আমি একটু আরামে থাকতে পারতাম বাপের ছোট বেটা দে সে ভাবছে যে আমাকে সবাই খালি বকে আর সবাই ধমকায় আমাকে ভাইয়া বলে কেউ ডাকে না আমি যদি বাপের বড় বেটা হতাম তাহলে সবাই আমাকে শ্রদ্ধা করত তারও একটা অভাব মনের ভিতরে রয়ে গেছে বড় বেটার এক অভাব রয়ে গেছে ছোট জনের আর এক অভাব রয়ে গেছে মেজজনের আর এক অভাব রয়ে গেছে মানুষের চাহিদা মানুষের চাওয়া পাওয়া শেষ নেই ওই জন্য রসাল্লাম বলছেন মানুষের সন্তুষ্টি মানুষ করতে পারেন মানুষের সন্তুষ্টি অর্জন মানুষ করতে পারে কারণ আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে এত কিছু দিয়ে তাই আল্লাহ রাব্বুল আলমিন বান্দার কাছে পূর্ণাঙ্গভাবে সন্তুষ্টি অর্জন করতে পারেননি আল্লাহবাক বলছেন বিসমিল্লাহ রহমানির রহিম والعاديات ضبحا فالموريات قدها فالمغيرات صبحا فاثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود والعاديات ضبحا فالموريات قدها فالمغيرات صبحا فاثرن به نقعا فوسطن به جمعا পাঁচ প্রকার ঘোড়ার কসম আল্লাপাক ইসরা আদিয়াতের মধ্যে করেছে আদিয়াতে জবাহান ফল মুরিয়াতে কাদাহান ফল মুগিরাতে সুবাহান পাঁচ প্রকার ঘোড়ার কসম করে আল্লাপাক বলছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানোদ মানুষ তার প্রভুর বড়ই অকৃতজ্ঞ মানুষ হল তার প্রভুর বড়ই অকৃতজ্ঞ মানুষ প্রভুর অকৃতজ্ঞ এই কথাটুকু আল্লাহ বলার আগে আল্লাপাক পাঁচ আইটেমের ঘোড়ার কসম করে তারপরে এই কথাটুকু আল্লাহ জানালেন মুফাসরিনী কেরামগণ বলছেন যে এখানে ঘোড়ার কসম করে এই কথাগুলি বলার পিছনে হেকমতটা কি হেকমতটা হলো এই যে ঘোড়া তার মনিবের প্রতি যতটা সন্তুষ্ট ঘোড়ার মনিব ঘোড়ার মনিবকে সন্তুষ্ট করার জন্য ঘোড়া যতটা প্রচেষ্টা চালায় সেই প্রচেষ্টাটুকু বান্দা আল্লাহর জন্য করে না ঘোড়া একটা জিনিস যে জিনিস দিয়ে পৃথিবী চলে ঘোড়াটা পৃথিবী চালানোর জন্য একটা কি বলে আপনার পাওয়ার পৃথিবী চলে পৃথিবীর কাজকর্ম হয় সব ঘুরার পাওয়ারে আপনার বাড়িতে একটা পানি তোলা মেশিন আছে মেশিন হল পাঁচ হর্স পাওয়ার দশ হর্স পাওয়ার এই মেশিনটা কত হর্স পাওয়ার হর্স পাওয়ার মানে অশ্বশক্তি বাংলায় বলে অশ্বশক্তি হর্স পাওয়ার মেশিন বানালো সেই মেশিনের ভিতরেও হর্স পাওয়ার দিয়ে রাখছে তার মানে হর্স হল একটা পাওয়ার ঘোড়াটা হলো একটা পাওয়ার ঘোড়ার কাছ থেকে মানুষ শিখেছে ঘোড়া তার মনিবকে সেভ করার জন্য দস্যু আক্রমণ করেছে দস্যুর আঘাতে মনি ঘোড়া থেকে ছিটকে পড়ে গেছে নিচে ঘোড়া তার মনিবকে কামড় দিয়ে ধরে নিয়ে এক দৌড়ে ঊর্ধ্বশ্বাসে নিরাপদ স্থানে নিয়ে মনিবকে পৌঁছাই দিয়েছে এরকম ইতিহাস ঘোড়ার ভিতরে পাওয়া গেছে আল্লাপাক বলছেন যে ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ পাঁচ প্রকার ঘোড়ার কসম করে আল্লাপাক বলছেন যে ও বান্দারা তোরা ঘোড়ার মতো হতে পারো না আল্লাহ যেন বলতে চাচ্ছেন যে তোমরা ঘোড়ার মতো হতে পারো নাই ঘোড়া তার জীবন বাজি রেখে তার মনিব তার প্রভুকে সে সন্তুষ্ট করার জন্য প্রভুর জীবন সংরক্ষণ করার জন্য চেষ্টা করে তোমরা তাও পারো না ঘোড়া এমন একটা শক্তি ঘোড়ার ঘুম বলে কোনো জিনিস নাই ঘোড়া কিন্তু প্যাটের মধ্যে জিন লাগায় দেয় জিন লাগায় দিয়ে উপরে লটকায় রাখে ও সারা রাত দাঁড়ায় থাকে আল্লাহ যদি কোনো সময় ঘোড়া গড় দেয় তাহলে একদিক দিয়ে গড় দিয়ে আরেক দিক দিয়ে উঠে পড়ে ঘোড়া কিন্তু শুয়ে ঘুমায় না কোনো সময় আল্লাহ আকবার যুদ্ধের ময়দানে এখনো আজও এত আধুনিক সমর কৌশল আর এত আধুনিক অস্ত্র শস্ত্র তবুও ঘোড়া ছাড়া চলে না যুদ্ধের ময়দানে স্পেশাল ঘোড়া রাখা হয় দ্রুত গতিতে কিছু কাজ আঞ্জাম দেওয়ার জন্য দুর্গম গিরিকান্তার মরুপথ পানি দেওয়ার জন্য যেখানে মেশিন চলে না যেখানে কি বলে আপনার ট্যাঙ্ক চলে না যেখানে অস্ত্র যায় না সেসব জায়গায় পৌঁছার জন্য দ্রুত গতিতে তড়িৎ গতিতে ঘোড়াকে এখনো ব্যবহার করা ইনসানা লিরব্বিহি লাকানুদ ওয়াইন্নাহু আলা যালিকা শাহিদ আর এটা বান্দা নিজেও এর রাজ সাক্ষী কেন সে দুনিয়ার চাওয়া পাওয়া তার কাছে সবচেয়ে কড়া সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রকট মানে দুনিয়া ছাড়া তার চোখের সামনে আর কিছু দেখে না রসুলাম বলছেন মানকায়না হাম মুহু মানকায়না আকবর হাম মুহু আর দুনিয়া যার সকল চাওয়া পাওয়া হবে দুনিয়া দুনিয়াটাই হবে তার সর্বের সর্বা দুনিয়ার টাকা পয়সা সহ্য বীর্য ঐশ্বর্য প্রতিপত্তি ক্ষমতা দাপট প্রতাপ প্রভাব এইগুলি ছাড়া আর কিছুই বোঝে না রসুলাম বলেন আল্লাহ রব্বুল আলমিন তার চোখের সামনে অভাবকে ঝুলাই দিয়ে রাখে নাসাবা আলা হিল ফাকর অভাব অনটন তার চোখের সামনে আল্লাহ ঝুলায় দেন ও যেদিক তাকায় সেদিকে ওর চোখের সাথে খালি ঝোলে মানে ডাইনে তাকাচ্ছে তো ওই অভাব দেখতে পাচ্ছে বামে তাকাচ্ছে তো অভাব দেখতে পাচ্ছে ডাইনে আর বামের সামনে আর পিছনে সবসময় সে অভাব আর অভাবই দেখতে পায় তার অভাব জীবনে কোনদিন ছোটেও না আর তার মূল লক্ষ্য উদ্দেশ্য সে পৌঁছতেও পারে না বলছিলাম এখলাসের কথা এখলাস যদি থাকে যারা এখলাসের সাথে কাজ করে তারা পৃথিবী একদিকে চলে গেল আর আল্লাহ সন্তুষ্টি একদিকে থাকলো সেই লোকটাকে কোন অবস্থাতে দমন করা সম্ভব তোমার সন্তুষ্টিটা আমার প্রয়োজন তোমার কথা আমি চলবো নাকি বলো কি তুমি আমাকে দিয়ে তুমি বেদাত করাই নিবে আমার গোলাম বানাইছ নাকি কঠিন ব্যাপার এত নরম মানুষ আবার এত গরম হয় কি করে বলে হুজুর মোনাজাত করে দিই স্টেজ থেকে নাম না মোনাজাত তো করতে পারবো না বেদাত তো করি না করবেন না মানে না করলে স্টেজ থেকে নামতেই দেওয়া হবে না লাভ দি পিছন থেকে নেমে ঠেকাতি দেখি কেমন করে ঠেকাবি না হারারা মানুষকে কতদিন থেকে গোলাম বানাও তুমি তার মা তাকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে মহিলারা বসে বাপ রে মৌলবীর তেজ লাভ দৃষ্টেজ থেকে নেমে চলে গেল আর এত বড় মাতবর আর এত কোটিপতি লোক ওকে থামাতে পারল না কেন তোমার পকেটে টাকা আছে তোমার টাকা নিয়ে তুমি থাকো তোমার টাকা না হলে আমার চলে টাকা দরকার কিন্তু এত বেশি দরকার না যে তোমার সাথে বেদাত করে আপোষ করে ওই টাকাটা নেওয়া লাগবে তাহলে সন্তুষ্ট যার আল্লাহর হয় দুনিয়ার মানুষের সামনের লোকটা কে কত বড় সে নাখোশ হলে আমার কি ক্ষতি হতে পারে সেই চিন্তা তখন তার মাথাতে কি হয়ে যায় আউট হয়ে যায় আল্লাহ সন্তুষ্টির জন্য যারা কাজ করে তাদের তখন এই চিন্তা মাথা থেকে সম্পূর্ণ আউট হয়ে যায় আল্লাহ তারপরে ওই লোক ওই লোকের ভাতিজা বলছে একটু মুনাজাত করে দিলে কি বা এমন ক্ষতি হতো এত বড় একটা লন্ড ভণ্ড কাণ্ড লঙ্কা কাণ্ড ঘটে গেল চাচা আমার খুব নাখোশ হয়ে গেলেন আপনার উপর আমি তোমার মতো লক্ষ চাচা নাখোশ হইলে আমার যে কিছু করার নেই অপমান আমি বহুত হয়েছি গাল বহুত সহ্য করলাম সবই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য অপমান হওয়া আমার জন্য খুবই সহজ আল্লাহর সন্তুষ্টির জন্য অপমান হওয়া খুব সহজ আমার আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে যদি মানুষের কাছে অপমান হওয়া লাগে এটা আমার জন্য খুব সহজ আল্লাহ সন্তুষ্ট আছে কিনা এটা আমাদের দেখার বিষয় যারা বলেছে আল্লাহ আমাদের প্রভু আর এর উপরে অটল থেকেছে আল্লাহর ফেরস্তা তাদেরকে সাহায্য করে বিপদ আপদ বালা মুসিবত অপমান আপনারা আমাদেরকে করলেন কিন্তু অপমান হয়ে গেলাম নবীকে অপমান হতে দেই নাই বেদাত করলে নবীকে অপমান করা হয় নিজে অপমান হতে রাজি বেদাত করতে রাজি নয় গত কয়েকদিন আগে পাবনা শহরে এক মহিলা ভিক্ষা চাইল ভিক্ষা দিতে গিয়ে দেখি হাতের মধ্যে বালা ওই মাজার থেকে দিয়েছে বালা ওই বালাতে ওর বাত নাকি ভালো হয় তে বললাম যে খালামা এই বালা শেরেক পাশে এক যুবক ছিল যুবক এসে একটা কেঁচি দিয়ে ওই বালাটা কেটে দিল কেটে দিয়ে বলছে যে আমি অসুস্থ পাইলসের রুগী আমাকে কবিরাজ বলেছে একটা গাছ হাতে ঝুলায় রাখো তোমার রোগ ভালো হবে আমি পাইলসের ব্যথায় মরে যাব কিন্তু সেরেক করব না সেরেক করতে আমি রাজি নই ওই যুবকের বক্তব্য শুনে ওই মহিলা আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে বসে বাবা তাই নাকি বলে হ্যাঁ পরকাল তোমার হারিয়ে যাবে তারপর বালাটা কেটে পকেট থেকে দুশো টাকা বের করে মহিলার হাতে ধরিয়ে দিয়ে বলল চলে যাও জীবনে কোনোদিন যেন কোনো তামার তাবিজ বালা তাগা এগুলি যেন ব্যবহার না করো ছেলেটার বক্তব্য শুনে মহিলাটা হতভম্ব হয়ে গেল বক্তৃতার পাওয়ার কি বলছে যে জীবন চলে যাবে কিন্তু সেরেকের সঙ্গে আপোষ হবে না মরে যাব কিন্তু এই জিনিস আমার কাছে থাকবে না ছেলেটাকে বললাম মামু এই যে ঘটনাটা ঘটালো নেকি কি রসুলাম বলছেন কেউ যদি কারো গলা থেকে হাত থেকে এরকম সুতা তাগা বালা এরকম কেটে ফেলে দিতে পারে তাহলে একটি গুলাম আজাদের নেকি পাবে একটা গুলাম আজাদের নেকি তোমার হয়ে গেল আলহামদুলিল্লাহ যুবক কলেজে পড়াশোনা করে আর একটা ব্যবসার সাথে জড়িত আছে বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ যখন কাজ করবে তখন মানুষের ভিতরে রেশারেশি ভাগাভাগি দলাদলি গন্ডগোল দ্বন্দ্ব কলহ বহুল অংশে কমে যাবে আল্লাহ আকবর আমরা তো ওয়াজ করি ওয়াজ নসিয়াতে গিয়ে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই আশ্চর্য হয়ে গিয়ে কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছে আলেম মানুষ এখন আভ্যন্তরীণ কথাগুলি বলতে গেলে শুনেও খারাপ লাগে কোন একজন বক্তা আলোচক তার নাম তিন নম্বরে বলছে আমার নাম তিন নম্বরে দিয়েছে আমি ওয়াদে যাব না ওয়াদের কাছে গিয়ে তারপরে ফিরে চলে আসছে পোস্টারে দেখছে নাম তিন নম্বরে আর ওয়াজ করবে না তাই চলে আসছে সেও একজন দিনের দাওয়াত দিচ্ছে তিনিও একজন দিনের দায়ী আমার নাম কি দুই নম্বরে না তিন নম্বরে নাকি নয় নম্বরে আমার নাম কি বড় অক্ষরে লেখলো না ছোট অক্ষরে লেখলো এটা কি এটা দেখতে হবে কেন তাহলে এখলাসের ওয়াজ সারা জীবন করে নিজের আমলের ভিতরে দিয়ে এখলাস না থাকে তাহলে হবে কি করে আল্লাহ আকবর সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ হুদাই বিয়ার সন্ধির সময় রসুল্লাহ সাল্লাম বলেন মোহাম্মদুর রসুল্লাহ নামটা কাটো কেন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে সুহাইল বিন আমরের সঙ্গে মোহাম্মদুর রসুলাম নামটা কেটে দিয়ে এখানে সুহাইল বিন আমরের সাথে চুক্তি স্বাক্ষরিত হবে যেই চুক্তি স্বাক্ষরিত হয়ে এখানে একটা সুদূর প্রসারী একটা পদক্ষেপ সামনের দিকে আসবে মানুষ যখন এখলাসের সাথে কাজ করে তাহলে সামান্য আমলের উসিলায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে আমল বেশি হয়েছে না কম হয়েছে এটা তো দেখার থাকে না আল্লাহ রাব্বুল আলমিন সামান্য কিছু আমলের বিনিময়ে একজন মানুষকে ক্ষমা করে দেন একজন দেহ ব্যবসায়ী মহিলা দেহ ব্যবসায়ী মহিলা দেহ ব্যবসা করে খায় তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করানোর কারণে আল্লাপাক তার জীবনের সকল গুণাখাতা ক্ষমা করে দিলেন বোখারির হাদিস হাদিস থেকে কয়েকটি জিনিস জানা গেল এক নম্বর জিনিস জানা গেল যে দেহ ব্যবসায়ী মহিলা তার ভিতরেও কিছু ভালো গুণ আছে যেই ভালো গুণের কারণে তৃষ্ণার্ত কুকুর ছানাকে সে একটু পানি পান করিয়ে দিল খারাপ মানুষের ভিতরেও ভালো কিছু গুণ থাকে ওই জন্যই আল্লাপাক বলছেন ওয়ানু আলাল বেররে তাকোয়া ভালো কাজে সহযোগিতা করো আল্লাহ বলেন নেই ভালো মানুষকে সাহায্য করো আল্লাহ বলেন নেই ভালো মানুষকে সহায়তা করো আল্লাহ বলেন নাই ভালো মানুষকে সাহায্য করো আল্লাহ বললেন ভালো কাজকে সহায়তা করো খারাপ মানুষের যদি ভালো কাজ করে কোন নাস্তিক কমিউনিস্ট অমুসলিম কাফের বেদিন তারাও যদি জনকল্যাণমূলক কোনো কাজ করে আর সেখানে যদি সহযোগিতা করার সুযোগ থাকে আপনি দশ টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন কারণ আল্লাহ বলছেন ভালো কাজে সাহায্য করো আল্লাহ বলছেন খারাপ কাজে সাহায্য করো না কোন ভালো মানুষ কোন আলেম মানুষ কোন তাহাজত গুজার পরেজগার লোক আল্লাহওয়ালা মানুষ যদি কোনো খারাপ কর্মসূচি দেয় সেই কর্মসূচির সাথে আমি নাই খারাপ কাজে সহযোগিতা করুন দেহ ব্যবসায়ী মহিলা তৃষ্ণার্ত কুকুর সানাকে পানি পান করিয়ে সেই ওসিলায় নাজাত পেয়ে গেল আমল মেভে মেভে আল্লাহ রাবুল আলমীর জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন এটা তো ঠিক আছে যারা শিরিকের পাপ নিয়ে মারা যাবে তাদের পরকালে ক্ষমা হবে না এটা আল্লাহ পাকের অলঙ্ঘনীয় চূড়ান্ত ঘোষণায় সেই আল্লাহ পাক আবার নিজেই ঘোষণা দিয়েছেন ফাউলিমায়ুরিদ আমি যা ইচ্ছা তাই করতে পারি আমি যাকে ক্ষমা করব যাকে ধরব কেউ কিছু বলবার নাই তাই তো আল্লাহ পাক ওই লোকটাকেও ক্ষমা করলেন যে লোকটা মরার সময় বলে গেল যে আমাকে পুরায় ছাই বানায় দিও অর্ধেক পানিতে ফেলে দাও আর অর্ধেক বাতাসে উড়াই দাও আল্লাহ আমাকে ধরতেও পারবে না আর শাস্তিও দিতে পারবে আল্লাপাক এই লোকটার এত বড় জঘন্য আকিদা হিন্দু আমি আকিদা নিয়ে মারা গেল এই লোকটাকেও আল্লাহ ক্ষমা করে দিল কিছু করবার নেই কেউ কিছু করবার পারল না আল্লাহ বলে আমি ক্ষমা করে দিলাম তুমি মরার সময় আমাকে ভয় করেছিলে বাঁচার চেষ্টা করেছে এ ওসিলায় আমি ক্ষমা করে দিব আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে পাওয়ার আশায় মানুষ কাজ করবে কাজটা হবে রসুলের তরিকায় এটা হলো জেনারেল রুল কিন্তু জেনারেল রুলের সামনে আল্লাহ রব্বুল আলমিনের একচ্ছত্র আধিপত্যের দাবিতে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ কাউকে ক্ষমা করে দিতে পারেন পাহাড় পরিমাণ অপরাধীকে এখানে বলবার কারো কিছু নেই ওই লোকটা বলে গেল যে আল্লাহ আমাকে ধরতে পারবেন সুবহান আল্লাহ তাই বলছিলাম মানুষ যখন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে তখন দুনিয়ার কোন মানুষ তার পক্ষে বলেছে না না বলেছে আবু বাকরের সিদ্দিক রাজি আল্লাহ তালানুর মেয়ে আয়সা রাজি আল্লাহ তালানার চরিত্রে মদিনার মুনাফেকেরা কলম লেপন করার পরে তার মধ্যে বিশিষ্ট সাহাবি মেস্তা রাজি আল্লাহ তালু তিনিও জড়িত অবশ্য মেস্তা রাজি আল্লাহ তালু জলিলুল কদর সাহাবি কিন্তু বুদ্ধি বুদ্ধি মোটামুটি মানে সরল মানুষ আর সরল মানুষ আসে বেশি সরল মানুষ চট করে একটা কিছুতেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় মেস্তা রাজি আল্লাহ তালানু গরিব মানুষ আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুর আত্মীয় আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালার বাড়িতে তারই ওই খুদকুন খেয়ে জীবন ধারণ করে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ রাগ হয়ে গেলেন রাগ হয়ে যায় বললেন যে আমার বাড়িতেই তুই খাস আর আমারই সাহায্য নিয়ে তুই চলিস আর তারপরে তুই আমার মেয়ে সম্পর্কে এসব কটু মন্তব্য করো তোমারে একটা দানা আর দেব না কোনোদিন আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس মানুষকে ক্ষমা করে দেয় রাগকে দমন করে আল্লাহ পাক মোহসেনকে ভালোবাসে রসুল সালাম অবকর তুমি মেস্তাকে সাহায্য দাও মেস্তা তোমার পক্ষে বলবে এই জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দিয়ে থাকো সে তোমার পক্ষে বলুক আর বিপক্ষে বলুক তাকে আল্লাহর রেজামন্দির জন্য দিয়েছ এখানে আর কোন মন্তব্য বক্তব্য নাই আরে সারা ফকিরকে সারা জীবন ভিক্ষে দিলাম আর আজকে বিপদে ডাকলাম তা আসলো না এই লোকটাকে সারা জীবন উপকার করলাম আজকে আমার বিপদের সময় আসলো না উপকার যদি তার কাছ থেকে পাল্টা উপকার পাওয়ার নিয়তে করে থাকেন তো আমও গেছে সালাও গেছে আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে সে আপনার কাজে আসলো আর না আসলো সেটা আপনার দেখার বিষয় নয় আমি তো তার সন্তুষ্টির জন্য আমি কাজ করি না আল্লাহর সন্তুষ্টির জন্য এখলাস এমন একটা জিনিস এখলাস মানুষকে কোনো সময় দমাতে পারে না এখলাস থাকলে সব সময় মানুষ সামনের দিকে অ্যাডভান্স হয় তাই আমরা আমাদের দাওয়াতি কাজের সর্বপ্রথম নিজের এখলাসটাকে একটু রিনিউ করি সাহাবাই কেরামগণ বসতেন বসে বসে বল তা আলাও আসো নাজলিস আমরা বসি সাহাতান কিছু সময় হে সাহাবির আসো আমরা বসি তা আলাও নাজলিস বসো বসি নুজদ্দিদ ইমান আমরা কিছুক্ষণ বসে আমাদের ইমানটাকে রিনিউ করি চাকুটাকে কিছুক্ষণ ধরে এভাবে ঘষলে পুরাতন ভোতা চাকু কতদিন যাবৎ চাকুটা পরে আছে ওদিকে কাটা যায় না কাটার ক্ষমতা হারিয়ে ফেলছে ওটাকে ঘষতে ঘষতে ঘষতে ঘষতে আবার যেমন নতুন যেরকম ছিল তার চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে গেল আসো আমাদের ইমানের উপরে প্রলেপ পড়ে গেছে সেই প্রলেপটাকে দূর করে দিয়ে দূর করে আমরা এখলাসটাকে পয়দা করি নিজেরা বসে আলোচনা যখন করবেন এখলাসে যখন এখলাসের হাদিসগুলি পড়বেন এখলাসের আয়াতগুলি পড়বেন তখন অবশ্যই এখলাসটা আবার ভিতরে কিছু পয়দা হবে রসুল্লাহ সাল্লাম বলেন ইন্নাল ইমান কামা ইয়াখলাকু সিয়াব মানুষের ইমানটা মমিনের দেলের ভিতরে পুরাতন হয়ে যায় যেমন কাপড় পুরাতন হয় কাপড় পুরাতন হয়ে গেলে সেই কাপড়কে ধুয়ে পরিষ্কার করে রং রিপু করে যেমন কাপড়টা আবার নতুনের মতো হয়ে যায় মানুষের ইমানটা বিভিন্ন পাপ পঙ্কিলতায় পাপাচারে লিপ্ত হয়ে পাপাচারের সংস্পর্শে এসে ইমানটা দুর্বল হয়ে যায় পাতলা হয়ে যায় হালকা হয়ে যায় ইমানটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই ইমানটাকে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে সেই ইমানটাকে আবার নবায়ন করো আবার নতুন করে পাওয়ার সেট করে দাও সেখানে দেখো সেই ইমান আবার চলছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সব কিছু আমাদের জন্য একদম নমুনা স্বরূপ দিয়ে দিয়েছে রেলগাড়িটা ঈশ্বর দিয়ে এসে থেমে গেল দশ মিনিট থামলো ইঞ্জিন খুলে নিয়ে চলে গেল বললাম বাবার ইঞ্জিন খুললো কেন বলে এখানে আর একটা ইঞ্জিন রেডি করা আছে ওইটা লাগাই দিবে আর এটা ওয়ার্কশপে দিয়ে দিবে এটার কোন জায়গায় ত্রুটি বিশ্রুতি নাট বোল্ট টাইট মাইট দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে এটা আবার কালকের জন্য রেডি করবে সব জায়গাতে এরকম সিস্টেম আছে তো ইঞ্জিনটা খুলে নিয়ে ওখানে আর ইঞ্জিন রেডি করা আছে সেই ইঞ্জিনটা দিয়ে দিল এই পাওয়ারটা দিয়ে এই পাওয়ারটা খুলে নিয়ে চলে গেল কেন যে এই পাওয়ার চলতে চলতে এই পাওয়ারের ভিতরে ত্রুটি বিশ্রুতি আছে এটা রিপেয়ারিং করে সপ্তাহে একদিন ট্রেন বন্ধ রেখে সেই ট্রেনটাকে রিপেয়ার করা হয় তার যান্ত্রিক তার ফিটনেসে কোন সমস্যা আছে সেগুলি অল বডি চেক করা হয় তারপরে আবার পরের দিন থেকে আবার নতুন অঙ্গিকে সেই ট্রেন আবার চলতে থাকে মানুষের ইমানটা ওইভাবে হবে মানুষ যখন মুখলেদদের পাশে বসবে মুখলেদদের সাথে থাকবে এখলাসের আলোচনাগুলি শুনবে তখন এখলাসটা এমন হবে তখন মনে হবে যে আর দুনিয়া নেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে থেকে সব কাজ করব আবার যখন দুনিয়াদারের পাশে যায় বসবে দুনিয়াদারের প্রভাবে আবার প্রভাবিত হবে ওই জন্য আল্লাহ কোন মাসফা দেখিন নেককারদের সাথে চলো ভালো লোকদের সাথে বসো যারা মুখলেস তাদের সাথে চলার চেষ্টা করো ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমী